চোদ্দই ফেব্রুয়ারি দুই হাজার এগারো সোমবার একশো চূড়া এর মধ্যে এক চূড়ার নাম চূড়ায় পরিত্রায়

উনিশ নম্বর আয়াতে আল্লাহ মুমিনদের বৈশিষ্ট্য এবং ফলাফল বর্ণনা এই মূল বিষয়টা আলোচনা শুরু করার আগেই আমাদের সকলের স্মরণ রাখা দরকার কিন্তু আয়াত যদি সুরায় বলি আঠারো নম্বর এবং উনিশ নম্বর আঠারো নম্বর আয়াতে আল্লাহ মুনাফিকদের বৈশিষ্ট্য এবং পরিণতি বর্ণনা করেছেন আর উনিশ নম্বর আয়াতে মুমিনদের বৈশিষ্ট্য এবং ফলাফল বর্ণনা করছে আঠারো নম্বর আয়ামে আল্লাহ মোনাফিকদের কি বৈশিষ্ট্য এবং কি পরিণাম বর্ণনা করেছেন আর উনিশ নম্বর আয়াতে আল্লাহ মুমিনদের কি বৈশিষ্ট্য এবং কি ফলাফল বর্ণনা করেছেন তা বুঝতে যাওয়া আগে পরিষ্কারভাবে প্রথমেই বুঝে নেওয়া দরকার মুনাফিক কাকে বলে আর মুমিন কাকে বলে মুমিনরা যেমন বলে না যে আমরা মুসলমান করি নাকি কোন মুমিন বলে যে আমি মুসলমান নই কোন মমিন করি সমস্ত মুমিন যেমন মুসলমান হওয়ার দাবিদার সমস্ত মোনাফিকেরাও মুসলমান হওয়ার দাবিদার যারা বলে আমরা মুসলমান নই তারা তারা অমুসলিম যারা বলে আমরা মুসলমান নই

মুসলিম বলে দাবি করে না সুতরাং ইহুদিরাও অমুসলিম খ্রিস্টানেরাও নিজেদের মুসলিম বলে দাবি করে না সুতরাং খ্রিস্টানেরাও অমুসলিম মুমিনেরাও নিজেদের মুসলমান হওয়ার দাবি করে মুনাফিকেরাও নিজেদের মুসলমান হওয়ার দাবি করে দাবির বেলায় মুমিনের দাবি আর মুনাফিকের দাবি এক তাহলে নাম কি তার কারণ মুমিনেরা ইসলামের যাবতীয় বিধি বিধানে বিশ্বাসী ইসলামের বিধানে বিশ্বাসী হয়ে মুসলমান হওয়ার দাবি করে মুনাফিকেরা ইসলামের বিধানে অবিশ্বাসী হয়েও মুসলমান হওয়া যায় পার্থক্যটা পরিষ্কার বুঝলেন মুমেনারা ইসলামের বিধানে বিশ্বাসী হয়ে মুসলমান হওয়া যায় মুনাফিকেরা ইসলামের বিধানে আমার আসলে জিজ্ঞাসা সম্পর্কে অবিশ্বাসী হওয়া সত্ত্বেও মুসলমান হওয়া যায় জিজ্ঞাসা সম্পর্কে তালিম দেয়

মুনাফিকেরা মুসলমান হওয়ার দাবিতে মিথ্যাবাদী কেন ইসলামের বিধানে অবিশ্বাস পার্থক্যটা কোথায় কিভাবে ইসলামের বিধানে অবিশ্বাস এরা মুসলমান হওয়ার

বিভিন্ন কারণ বর্ণনা করেছেন এর মধ্যে একটা কারণ হল সব মুসলমানকে ঢুকানো ইসলামের বিধানে অবিশ্বাসী হওয়া সত্ত্বেও নিজেদের মুসলিম হওয়ার শিক্ষা দাবি করে কেন সরল মুসলমানকে ঢুকানো আরেকটা কারণ মুসলমানদের সমাধি মুসলমানদের সমাধি এগারোটা সাড়ে এগারোটার জন্য তাদের আসল পরিচয় উপর রাখে ইসলামে অবিশ্বাসী হওয়া সত্ত্বেও মুসলিম হওয়ার দাবি করে সরল মুসলমানকে ঢুকা দেয় এবং মুসলমানদের সামাজিক ফায়দা উঠে সামাজিক ফায়দা উঠে

দাবি করা সত্ত্বেও ইসলামের বিধানে বিশ্বাসী নয় এরা কি আল্লাহ বলেন দুল আলাদা এরা নগদ চায় ইসলামের বিধানে অবিশ্বাসী হয়েও মুসলমান হওয়ার দাবি ইচ্ছা দাবি করে এরা কি চায় নগদ চায় কি চায় নগদ এখানে এই আয়াতে নগদ বলতে কি বোঝানো এটা বোঝার জন্য এক গুণা মুনাফিকের ঘটনা আপনাদের মনে রাখা এক মুনাফিকের বাড়ি আর এক মুমিনের বাড়ি ছিল পাশাপাশি এক একটি মানার এক পাশের বাড়ি মুমিনের আর এক পাশের বাড়ি মুনাফিকের বাড়ির ভিতরে ছিল একটা খেজুর গাছ খেজুর গাছের অগ্রবাদ বাঁকা হয়ে মুমিনের বাড়ির উপরে ঢুকে আসে তাই তার গাছের একটা দুটা খেজুর পাকার পরে যখন গাছ থেকে ঘরে পড়ে করে মারামারি করে সেই সুযোগে মুমিনের বাচ্চারা মুমিনের বাড়ি এই সুযোগে মুমিনের বাচ্চারা মুনাফিকের কাছ থেকে একটা দুইটা জোড়া খেজুর কুড়াইয়া খেয়ে বাচ্চারা কারো কাছে দিতে শুধু শুধু ফল জলে করতে রেখে পুরাইয়া খানা

আমি একজন মুসলমান আমার পাশের বাড়ির লোকটাকে চেনার জন্য আমার বাড়ির ভিতরে একটা খেজুর গাছ আছে গাছের খেজুর যখন একটা দুটা পাখে আর গাছ থেকে জয় করে এই সুযোগে মুমিনের আমার পাশের বাড়ি মুসলমান লোকটা লোকটার ছেলেকে বাচ্চারা আমার ধরা খেজুরগুলি পুরে আসে যাবে আপনার আদালতে বিচার আছে ইসলামী আদালতে বিচার এই কথা একটা আইনের বিচার আর একটা আসুসের বিচার ইসলামী আদালতে বিচার কত কথা একটা আইনের বিচার আর একটা আসুসের আইনের বিচার হল আইনত যার কাছে যার প্রাপ্ত হয় সে তার পরিশোধ করতেই হবে এই রায় তাদের বিচারক এতে বাকি বিবাদীর কুন্তব্য সন্তুষ্ট হল আর কুন্তব্য অসন্তুষ্ট হল সেটা বিচারকের দেখার ব্যাপার আইনের বিচারে আইনত যার কাছে যা প্রাপ্য তাই পরিশোধ করার আদেশ দিতে মানে কবিতা সেই আদেশে কে সন্তুষ্ট আর কে অসন্তুষ্ট বিচারকের তা দেখার ব্যাপার নয় এর নাম আরেক প্রকার বিচারের নাম আপুষের আপুষের বিচার কাকে বলে আর মতো যার যা প্রতিপত্তা নয় জেনারেল ল না যেভাবে বিষয়টা নিষ্পত্তি করে দিলে উভয় পক্ষ সন্তুষ্ট হয়ে যায় প্রাচ্যের হিসাব নিকাশ ছাড়া যেভাবে বিবাদ নিষ্পত্তি করে দিলে বাড়ি বিবাদী উভয় পক্ষ সন্তুষ্ট হয়ে যায় সেভাবেই বিচারের রায় দিয়ে এটা কোন বিচার আপুষের বিচার তবে আপুষের বিচারের দ্বারা ইসলামী আইনের ধারা আছে জেনারেল মেথড পুলিশের রায় দেওয়ার আগে বিচারক বাদী বিবাদী উভয়ের পক্ষে তার পরিকল্পিত রায় তার পেশ করতে হবে এবং বাদী বিবাদী উভয়ের সম্মতি তলব করতে হবে রায়ের প্রস্তাব উভয়ের কাছে পেশ করার পর বাদী বিবাদী উভয়ের যদি নিজেদের সম্মতি তলাশ করে তবেই শুধু বিচার বিচারক এই আপোষের জন্য ন্যায্য কার্যকরার অধিকার রাখেন না ইসলামী আদালতের এই বিচারের বিচার দ্বারা যখন কোন আমিটা মুমিনের বিরুদ্ধে বিচার দায়ের করে আল্লাহ রসুল সেক্ষেত্রে আইনের বিচারে রায় না তার কাছে আপুসের প্রস্তাব আপুসের বিচারের প্রস্তাব যদি আইনের বিচারে রায় দেন তবে প্রস্তাব টাকার কোন সম্মতি নেওয়ার অনুরোধ আছে সনাতনী পাশের বাড়ির লোকটাকে তলব করে নির্দেশ দিয়ে দিতে পারতেন তোমার বাচ্চারা ওই লোকের যতটা ডলারকে খেয়েছে কতটা খেজুর না পারলে তার সম মূল্য পরিশোধ যদি না তাহলে মতামত গ্রহণ করার দরকার কিন্তু রাসুল সেখানে আইনের বিচারের রায় নাকি বিচার করার জন্য টাকাতে বিচারের জন্য রায় দিয়ে চলে উভয়ের সম্মতি দিতে হয় সর্বপ্রথম বাড়ির কাছেই প্রস্তাব ত্যাগ করলেন তুমি সম্মত আলো কিনা কি প্রস্তাব তুমি বলতে তো তুমি একজন মুসলমান তোমার পাশের বাড়ির লোকটা সেও একজন আর আল্লাহ আলমিন পবিত্র কোরআনে বলেন সমস্ত মুসলমান একে অপরের ভাই সমস্ত মুসলমান একে অপরের কথাটা আমরা জানি সবাই কিন্তু কারণটা অনেকেই জানি না এক মুসলমান আর এক মুসলমানের ভাই কেন এটা জানি আমার স্ত্রীর কেরাম আমি আর আমার সহদর ভাই আপন ভাই পরস্পরের পরস্পরের ভাই কেন উভয়ের জন্মদাতা এক আমি আর আপন ভাই একে অপরের ভাই কেন উভয়ের জন্মদাতা আল্লাহের বলেছেন এক মুসলমান আর এক মুসলমানের ভাই কেন তোমাদের ধর্ম আমার আপন ভাই আমার ভাই হয় ধর্ম এক হওয়ার কারণে না জন্মদাতা এক হওয়ার কারণে এবার কথাটা ঘুরে এক মুসলমান আরেক মুসলমানের বাড়ি হয় জন্মদাতা এক হওয়ার কারণে না ধর্ম এক হওয়ার কারণে আমাদের ধর্ম এক এই জন্য আমরা একে অপরের পাই মুসলমান তোমার পাশের বাড়ির একজন মুসলমান

পারবে থেকে এক একটি করলেও উল্লেখযোগ্য পয়সা পাওয়া যায় খুব মূল্যবান অতি অল্প অতি অল্প কিন্তু সে তোমার ভাইয়ের বাচ্চা সেই চিন্তা করে তুমি যদি আইনের বিচারের দাবি মাফ করে দাও আইনের বিচারের দাবি করে তো দিতে হবে অতি অল্প দিনের জিনিস তোমার বাইরে বাচ্চাকে এই শিক্ষক করে তুমি দান দেখাও তাহলে আল্লাহ তোমাকে জান্নাতের মহামূল্যবান ফল খাওয়াইয়া করতে হবে জান্নাতের মহামূল্যবান ফল খাওয়াইয়া করতে হবে তখন এই লোকটা বলে favorable মানে শুধু দুনিয়া চায় আর যারা শুধু আখেরাত চায় দুনিয়া চায় না আরেকটা দল আছে ওই দলটার নাম হইল বৈরাগী ওই দলটার নাম বৈরাগী শুধু আখেরাত খায় দুনিয়াটা এইরকম পরিবেশিত ভাবে একবার রাসুলের হাজির হয়ে আরো বললেন হবো হুবরুমান হুবরুমান আপনি অনুমতি দিয়ে আমি কয়েকটা কাজ করতে চাই আপনার অনুমতি হবে তিনি বললেন আমি আমার স্ত্রীকে বাবা দিয়ে সংসার বিদায়ী হয়ে আমি আমার যৌন ক্ষমতা ও মাধ্যমে বিনষ্ট করে দিতে চাই আমি যত রকমের ভালো খাদ্য আছে সবগুলি বর্জন করে অতি নিম্ন মানের খানা যাদের কোন রকম প্রাণরক্ষা হয় ওই রকম খাদ্য গ্রহণ করে শিক্ষাটি পাবো আমি স্ত্রীকে তালাক দিতে চাই আমি পরিবেশিত জীবন যাপন করতে চাই সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা বিনষ্ট করে দিতে চাই স্বতন্ত্রতার সুখাদ্য বর্জন করতে চাই এবং রাতের বেলা ঘুম বিসর্জন দিয়ে সারা রাত পর সকল কর্মে ইটে কাটাতে চায় কত টাকা বেতন দিতে গেছে পাঁচটা এক নম্বর স্ত্রীকে তালাক দিতে চায় দুই নম্বর বৈরাগী জীবন যাপন করতে চায় তিন নম্বর সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা অপারেশনের মাধ্যমে বিনষ্ট করে দিতে চায় চার নম্বর সতর্কতার উন্নত মানের খানা বর্জন করতে চান পাঁচ নম্বর সারা রাতের ঘুম বিসর্জন দিয়ে নকল বন্দীতে সারা রাত কাটাতে চান কতটা চাপের সার্বিকতা রাসুল আপত্তি করে বলেন আর নিকা হুকিম তুমি বিবিকে তলাক দিতে চাও বিবাহ বন্ধন বিচ্ছিন্ন করতে চাও বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া আমি নদীর করব আর তুমি যতগুলি প্রস্তাব করেছ সবগুলি প্রস্তাবের সারমর্ম হল তুমি বৈরাগী জীবনযাপন করতে চাও ইসলাম ধর্মে বৈরাগী জীবনযাপনের ব্যবস্থা নাই ইসলাম ধর্মের বৈরাগী জীবনযাপনের ব্যবস্থা নাই এবার তিনটা প্রশ্নের জবাব দিতে হবে আপনাদের সামনে জবাবগুলো আছে মুনাফিক কারা যারা শুধুমাত্র দুনিয়ার নগর চায় সরকারের বাড়ি চায় বৈরাগী তারা যারা শুধু সরকার চায় দুনিয়া চায় না মুমিন কারা যারা দুনিয়াও চায় কিন্তু ভালো রকম স্মরণ রাখতে হবে মুমিনের দুনিয়া চাওয়া আর মুনাফিকের দুনিয়া চাওয়ার ব্যবধান কোথায় মুনাফিক দুনিয়া চায় দুনিয়া ভোগ করতে চায় বৈধ অবৈধ হাওয়াল হারানের বিধান দেখলে দুনিয়াকে হুকুম করতে চাই বৈধ হইল না অবৈধ হইল সেটা আমার দেখার ব্যাপার নয় তাদের সেই পরিমাণ এখান থেকে একদল শুধুমাত্র দুনিয়া চায় তাও পায় না আর একদল শুধুমাত্র দুনিয়া চায় তাও পরিণতভাবে পায় কত হইল দুই উভয় দল মাটিকের পরিণাম সুম্মা জাহান্না বাবু উভয় দল মুনাফিকের পরিণাম পরকালের চিরস্থায়ী জাহান্নাম উভয় দল নাবিকের পরিণাম পরকালে চিরস্থায়ী জাহান আঠারো নম্বর আয়াতের মূল মমতা বুঝতে থাকি এবার বলুন সুরে পবিত্রাইলের আঠারো নম্বর আয়াতে আল্লাহ নাবিকদের বৈশিষ্ট্য এবং তার নাম বর্ণনা করেছেন বুঝলেন বৈশিষ্ট্যটা কি শুধু তুমি আশায় হালাল হারাম মানে না যে মোনাফিকের বৈশিষ্ট্য মোনাফিকের বৈশিষ্ট্য নাকি শুধু দুনিয়াটা হালাল হওয়ার মানে না পরিণাম শুধু জাহান্নাম না শুধু জাহান্নাম না চিরস্থায়ী জাহান্নাম মোনাফিকের পরিণাম চিরস্থায়ী জাহান্ন এবার আঠারো নম্বর আয়াতের মর্মের আলোকে আমরা বাংলাদেশে যত দাবিদার মুসলমান আছি আমাদের মুসলমানিটা একটু যাচাই করা দরকার আমরা কি চাই কিভাবে চাই কি চাই কিভাবে চাই আমাদের তো দয়া করে বলবেন তুমি শুধু আখেরাত চায় শুধু তুমি একটা না উভয়টা চায় হারাম উপায়ে দুনিয়া চায় না শুধু হাজার উপায়ে চায় এই তো মুমিনের বৈশিষ্ট্য এই তো মুমিনের বৈশিষ্ট্য যদি দুনিয়া এবং আকার উভয় তার চান আর দুনিয়াটাও যদি শুধুমাত্র হারাম উপায়ে চান হারাম উপায়ে যদি দুনিয়ার মুক্তি আমি চান না অবশ্য অবশ্যই আপনি নির্বেদাল মুমি অবশ্যই আপনি নির্বেদাল মুমি কিন্তু আমাদের দেশে শিক্ষা ব্যবস্থার আলোচনা করতে গেলে দেখা যায় এই দেশের মুসলমান সিংহবাদ মুসলমান শুধুমাত্র দুনিয়া চায় আখেরাত চায় না আমাদের দেশের সিংহবাদ মুসলমান শুধুমাত্র দুনিয়া চায় আখেরাত চায় না কোন ব্যবস্থার দ্বারা প্রমাণিত হয় শিক্ষা ব্যবস্থা আমাদের দেশে প্রথমত তিন প্রকারের শিক্ষা ব্যবস্থা চালু একটা জাগতিক শিক্ষা ব্যবস্থা একটা ইসলামিক শিক্ষা ব্যবস্থা কত প্রকার শিক্ষা ব্যবস্থা চালু একটা জাগতিক একটা ইসলাম উভয় শিক্ষা ব্যবস্থায় চিন্তার প্রধান তিনটা স্তর আছে ইসলামী শিক্ষার চিন্তাস্তর আছে জাগতিক শিক্ষার প্রধান করা একটা প্রাথমিক একটা মাধ্যমিক একটা উচ্চতর একটা প্রাথমিক একটা মাধ্যমিক একটা উচ্চতর বুঝে থাকবে বলুন প্রাইভেট স্কুলের লেখাপড়া ইসলামী না জাগতিক উচ্চতর মাধ্যমিক না প্রাথমিক হাই স্কুলের লেখাপড়া ইসলামী না জাগতিক প্রাথমিক না মাধ্যমিক কলেজ ভার্সিটির লেখাপড়া ইসলামী না জাগতিক মাধ্যমিক না উচ্চতর তবে আমাদের দেশের জাগতিক শিক্ষা প্রতিষ্ঠানগুলি তিন স্তরে প্রধান তিন স্তরে বিভক্ত হয়ে যায় প্রাথমিক যা প্রাইমারি স্কুলে শিক্ষা দেওয়া হয় মাধ্যমিক যা হাই স্কুলে শিক্ষা দেওয়া হয় উচ্চতর যা কলেজ ভার্সিটিতে শিক্ষা দেওয়া এই কথাটা একটু মনে এবং জন্য কি পরিমাণ শিক্ষা হাদিস আল্লাহ বলেন এর মর্ম হল ইসলামের প্রাথমিক শিক্ষা অর্জন করা সমস্ত মুসলমানকারী পুরুষের জন্য পাওয়া ইসলামের প্রাথমিক শিক্ষা অর্জন করা সমস্ত মুসলমান ছেলে মেয়ের জন্য ইসলামের প্রাথমিক শিক্ষার পরিণাম যে পরিণাম শিক্ষা গ্রহণ করলে কলেমা পারা যায় তারা যায় উদ্ভাবক জানতে পারে পাঁচ নাম্বার জানতে পারে এবার করলে কি জানতে পারে না তারা উদ্ভূত পাঁচ নাম্বার এবার করতে গিয়ে দৈনন্দিন জীবনে ইসলামের যে বিধানগুলি পালন করতে হয় সেই বিধানগুলি যারা নাম ইসলামের প্রাথমিক শিক্ষা অর্জন করা হাদিস তৈরি আল্লাহ রসুল বলেছেন এতটুকু ইসলামী শিক্ষা অর্জন করা কতজন মুসলমানের কত প্রত্যেক মুসলমানের জন্য মুসলমানই করে না কারণ শিক্ষা করা সহজ না কি বলে প্রত্যেক মুসলমানের জন্য মুসলমানই করে না কারণ শিক্ষা করা সহজ পাঠাবাদ কুশল

শিক্ষা ব্যবস্থা প্রাইমারি স্কুলের একটা বইও নেই প্রাইমারি স্কুলের একটা বইও নাই হাই স্কুলের একটা বইও নাই কলেজের একটা বইও নাই বাচ্চিকির একটা বইও নাই তাহলে মুসলমানের বাংলাদেশে আচ্ছা, আচ্ছা। রাস্তা দ্বারা হাদিস শুনলেন সত্যতা যারা সত্যত্ব কি চায় আল্লাহ কি বলেছেন নম্বর আয়টা কি যারা আগে প্রাইমারি স্কুল বলেন হাই স্কুল বলেন কলেজ বলেন ভার্সিটি বলেন কোন একটা শিক্ষা প্রতিষ্ঠানের কোন একটা বইয়ে ইসলামের প্রাথমিক শিক্ষা দেওয়ার ব্যবস্থা নাই যুবতর শিকার মতো কোনো বই নাই নমাজুরা শিকার মতো কোনো বই নাই পাঁচটা বার্ষিকার মতো কোনো বই নাই এই বইগুলি শুধু হারাম উপায় এই চায় না এরা চায় এই দমহীন শিক্ষা ব্যবস্থা প্রণয়নের জমে চোদ্দ কোটি মুসলমান বাংলাদেশের চোদ্দ কোটি মুসলমানের ভবিষ্যৎ প্রজন্ম যেন মুসলমান তাকে না পায় lọ́kọ̀ kí a kọ̀ কতগুলো আমরা শিক্ষাও সেখানে দেওয়া হয় আর মাদ্রাসার প্রাথমিক সিলেবাস ঠিক রেখে স্কুলের প্রধান প্রধান সাবজেক্টও সেখানে সংযুক্ত করা হবে এই মর্মে যদি সমন্বয় সাধনের প্রস্তাব হয়ে থাকে তাহলে আমরা হাজারবার এই প্রস্তাবকে স্বাগত জানাই হাজারবার এই প্রস্তাবকে স্বাগত জানাই যেমন বাংলাদেশের যে কোনো পূর্ণিমা তথা বোর্ডের অধীনে পরিচালিত প্রাথমিক মাদ্রাসাগুলি দিয়া দেখেন ওইখানে শুধু পরিমাণ কালাম উজুগুন্দর এইগুলি শিক্ষা দেওয়া হয় না প্রাইমারি স্কুলে যে পরিমাণ বাংলা শিক্ষা দেওয়া হয় মাদ্রাস প্রাথমিক করে সেই পরিমাণ বাংলা শিক্ষা দেওয়া হয় প্রাইমারি স্কুলে যে পরিমাণ ইংলিশ শিক্ষা দেওয়া হয় প্রাথমিক বহু মাদ্রাসায় সেই পরিমাণ ইংলিশ শিক্ষা দেওয়া হয় প্রাইমারি স্কুলে যে পরিমাণ ইতিহাস শিক্ষা দেওয়া হয় প্রাইমারি মাদ্রাসায় সেই পরিমাণ ইতিহাস শিক্ষা দেওয়া হয় প্রাইমারি স্কুলে যে পরিমাণ ভূগোল শিক্ষা দেওয়া হয় প্রাইমারি মাদ্রাসায় সেই পরিমাণ ভূগোল শিক্ষা দেওয়া হয় প্রাইমারি স্কুলে যে পরিমাণ বিজ্ঞান শিক্ষা দেওয়া হয় প্রাইমারি মাদ্রাসায় সেই পরিমাণ বিজ্ঞান শিক্ষা দেওয়া হয় সুতরাং প্রাথমিক পর্যায়ে উভয় শিক্ষার সমান হয় আমরা আগে থেকেই সাধন করে ফেলেছি এবার বলো তোমরা যারা সমান নয় সাধনের প্রস্তাব করো তোমরা কি করেছ তাহলে সমন্বয় সাধন সমন্বয় সাধন যারা বলে তারা নিজেরা কি সমন্বয় সাধন করে বলুন আমরা কবি মাত্রাটার প্রাথমিক স্তরে ইসলাম শিক্ষা এবং জাগতিক শিক্ষার সমন্বয় সাধন করেছি কিনা আমাদের তো সমন্বয় সাধনের প্রস্তাবেরই চলছে না এত তো আগে থেকেই করে ফেলেছি তোমরা বলো প্রাইমারি স্কুলে জাগতিক শিক্ষা এবং ইসলামী শিক্ষার সমন্বয় সাধন করেছ কিনা করে তাহলে সমন্বয় সাধনের কথা বলে করে না এটি কথা সত্য মন্ত্র খারাপ নয় এই জন্য ওই কথা কি চমৎকার করা দরকার আমাদের দেশের বৈশ্বিক শিক্ষা ব্যবস্থায় কি চমৎকার করা দরকার প্রাইমারি স্কুলে ইসলামের প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করা দরকার প্রযুক্তি প্রাইমারি স্কুলের শিক্ষা ব্যবস্থা ইসলামের মানবিক শিক্ষা বাধ্যতামূলক করা দরকার কার কার চিন্তা করা হবে ইসলামের কত শিক্ষা পর্যন্ত বাচ্চাদের জন্য হল না প্রাইমারি মুসলমান ছাত্র বাচ্চাদের হল সেই বরফ লঙ্ঘন করে যে ব্যবস্থা প্রণয়ন করা হলেও এরা আক্রান্ত চায় না শুধু দুনিয়া যায় এবার বলেন এদেরকে কি নাম দেওয়া যায় আগে ঘটনা নাই

বাধ্যতামূলক করা দরকার এই সমস্ত একটা মাস্টার করা দরকার না প্রাইমারি স্কুলে প্রাইমারি শিক্ষা ব্যবস্থা সমস্ত একটা দরকার বলুন মাত্রা প্রাইমারি স্কুলে না কেন করার জন্য হরিয়ার ঘরের করতে বেকার গেলে একটা মেডিকেল কলেজ পাস করে এমবিবিএস ডাক্তার কি হয়েছিল এমবিবিএস ডাক্তার এমবিবিএস ডাক্তার ডাক্তারি সার্টিফিকেট গ্রহণ করার পর বই বলে দিল পুরান কি কোরআন আমাদের দেশে কলেজগুলি শিক্ষা ব্যবস্থা এমনই থাকা দরকার যে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে ডিজিটালি হলে সরকারি সার্টিফিকেটারি হলে কোরআনকে ভুল বলে দিতে পারে হ্যাঁ। এমনই থাকা দরকার তা সংস্কার করা দরকার আমাদের দেশের কলেজগুলিতে কলেজগুলিকে ভাবে সংস্কার করা দরকার যেন চোদ্দ কোটি মুসলমানের বাংলাদেশে কোনো কলেজে আর কোনদিন এই পুরোরাষ্ট্র সীমাগত এরকম জঘন্যতম মানে জঘন্যতম মতবাদী সৃষ্টি না হয় আর যেমন বাংলাদেশের কোনো কলেজে কোনো দস্তিবাচক করা হয় এই মধ্যে কলেজগুলিকে সংস্কার করা বই মেলেন একটা অকারণে নয় যথেষ্ট কারণ কোথায় বরং তসলিমা কোরআনকে কোরআন ভুল ওই কারণে কোরআন ভুল সেই এই ভুল কোরআনকে যদি সমাজে চালাতে চাও তাহলে কোরআনকে সংশোধন করে না যতগুলি কারণ তসলিমা দখলেছে কোরআনের ভুলে পড়ে সবগুলি কারণ এবং তার খণ্ডন আমি সারা রাত পর আপনার

সারা বিশ্বে সর্বদাই কুমারীতে দেখা যায় পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি সারা বিশ্বে সর্বদাই কুমারীতে কি দেখা যায় পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি সুতরাং পশ্চিমার যুক্তি হবে বর্তমান দুনিয়াতে কয়েক বছরের আগম আদমশুমার মধ্যে সর্বমোট লোক সংখ্যা হল ছয়শো কোটি সর্বমোট লোক সংখ্যা ছয়শো কোটি এদেরকে ধরে নিতে একটা কথার কথা সৌজন্যটা বুঝে পারছি পুরুষের সংখ্যা যদি হয় তো অনেক তিনশো কোটি আর নারীদের সংখ্যা যদি হয় তো আশি কোটি তাহলে পনে তিনশো পুরুষের কাছে পনে তিনশো কোটি নারীকে দিয়ে দিলে বিয়ার বাকি রাখবে আরো কত পঞ্চাশ লক্ষ নারী বিয়ার বাকি রাখবে না পঞ্চাশ লক্ষ নারী আরো বিয়ার বাকি রাখবে না এই পঞ্চাশ লক্ষ নারী যাদের জন্য দুনিয়াতে কোনো স্বামী পাওয়া যাবে না ওই পঞ্চাশ লক্ষ নারীর সারা জীবনে ভরণ পোষণ করবো কি তসলিমার পাপে বিভিন্ন কি বলেছেন পুরুষ একাধিক স্ত্রী রাখতে পারে নারী একাধিক স্বামী রাখতে পারে না তসলিমার যুগ নিয়ে আছে জগন্নাথ বাবু এক দুই নম্বর আল্লাহ রাব্বুল আলামিন এই মায়ের আগে বলেন নিসাকুম হাসুম লাকুম তোমাদের স্ত্রীরা তোমাদের সন্তান উৎপাদনের স্ত্রীরা সন্তান উৎপাদনের

সুতরাং আমাদের তাই সংস্কারের দরকার তখন এটা কি শুধু পিন্ডি শুধু ঝাড়া এটা কি করে আমরা শুধু পিন্ডি আরো অনেক কিছু পায় একটা গল্প গল্প এরা কিন্তু এবার ফার্সি দিতে কি সংস্কারের দরকার বাংলাদেশের প্রাইমারি স্কুলগুলিতে শিক্ষা ব্যবস্থায় সংস্কারের দরকার কি সংস্কার ইসলামের প্রাথমিক শিক্ষা বা এটা করা দরকার হাই স্কুলে কি সংস্কারের দরকার হয়তো চাকরির নিশ্চয়তা আর মহাজানের ভাষা নিশ্চিত করা দরকার কলেজগুলিতে কি সংস্কারের দরকার আরো পশ্চিমা উৎপাদনের ব্যবস্থা করা দরকার এটা বন্ধ করা দরকার সমস্যা খানা বন্ধ হবে আর সমস্যায় বসে হবে এবং প্রাইমারি স্কুলে কি সংস্কারের দরকার হাইস্কুলে কি সংস্কারের দরকার কলেজে কি সংস্কারের দরকার এবার শুনুন আমাদের দেশের কি সংস্কারের দরকার করার পরে বলে আমার জন্মের পরে আমার রাষ্ট্রের কাপন করবে না জানাজা করবে না দাপন করবে না এগুলি তারা করে যারা হতে পারে অন্ধবিশ্বাস যারা ওদের পরকার আছে যারা ওদের কি আমাদের আচরণ আছে তাদের হিসাব নিকাশ আছে যারা বলে খুব কিলাম আছে বেশ আছে যারা আমাদের আগুন আছে যারা অন্ধবিশ্বাসী আজকের তো